الذين ظلموا ونفسم آیوسی يصيبكم ما اصبہ عل باقين ثم رأسه وأسرع و وأجاز الوادي راه البخاري مسلم عن جابر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اتقوا الظلم فإن الظلم ظلمات يوم القيامة واتقوا و ফাইনা আহলা কামান কানা কাবলাকুম রাহুল বখারি মুসলিম সম্মানিত মসজিদের মুসল্লি প্রশংসা আল্লাহর জন্য শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসুলের উপর সাল্লাহ আলি হাসাল্লাম আজ জুমার খোদ্বায় সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় অত্যাচার জলুম নির্যাতন এবং রোহিঙ্গাদের অবস্থা ও তাদের জন্য কিছু চিন্তা ভাবনা পরিকল্পনা করণীয় জুলুম নির্যাতন অত্যাচার মানুষ মানুষের ওপরেই করে থাকে এটা আজ নতুন কিছু নয় অনেক দিন আগে থেকেই হয়ে আসছে বরং আদম আলাই ইসলামের দুই ছেলে হাবিল কাবিল থেকেই চালু হয়েছে যারা যখন ক্ষমতা বেশি রাখে তখন তারা অধীনস্থ ব্যক্তির প্রতি জলম নির্যাতন চালিয়ে থাকে বুঝে ও না বুঝে অনেক সময় অন্যায়কেই ন্যায় মনে করে আর অনেক সময় ক্ষমতার ভিত্তিতে অন্যায়কে অন্যায় মনে করেই করে তবে সাধারণত মানুষ ক্ষমতা পেলে এরকম করে থাকে বা অর্থ সম্পদ বেশি হলে এমনটা করে থাকে যা নিঃস্ব অসহায় ব্যক্তি হলে করা সম্ভব হয়ে ওঠে না বরং অধীনেই পড়ে তবে যেসব পাপের ফলাফল খুব ভয়াবহ বেশি ভয়াবহ তার সবচেয়ে বেশি ভয়াবহ ফল হচ্ছে জুলুম নির্যাতন অত্যাচারের মানুষ অন্যায় করলে জাহান নামে যাবে মানুষ অন্যায় করলে বিচারের মাঠে আটকা পড়বে এসব কথা আল্লাহ এবং আল্লাহ রসুল বলেছেন তবে মানুষ অন্যায় করলে বিচারের মাঠ অন্ধকার হবে সে কিছু দেখতে পাবে না এই কথা বলার সময় শুধু জালেম মানুষকেই আল্লাহর রসুল উল্লেখ করেছেন যারা মানুষের প্রতি জুলুম করে থাকে তাদেরই বিচারের মাঠ অন্ধকার হবে অন্ধকার দিয়ে বোঝানো হয়েছে সে না নিজে কিছু করতে পারবে না তার কেউ সাহায্য করার থাকবে না মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম তার জন্য সুপারিশ করবেন পাপির জন্য সুপারিশ করবেন এ কথা তিনি বলেছেন তবে অত্যাচারীর জন্য সুপারিশ করবেন না এ কথাও তিনি বলেছেন তাহলে অন্ধকার দিয়ে এটাই বোঝানো হয়েছে যদিও বিচারের মাঠ এক সময়ে সবার জন্য অন্ধকার থাকবে সময়ে সময়ে অনেকের জন্য বিচারের মাঠ আলোকিত হবে বিচারের মাঠের অনেক পরিস্থিতি আছে তবে যারা জালেম তাদের পরিস্থিতি অতীব বেশি ভয়াবহ যারা জালেম তাদের বিচার সব শেষে হবে বলে রাসুল সাল্লাহ আলি সাল্লাম উল্লেখ করেছেন যা আমরা আজকের আলোচনায় বুঝতে পারব আমরা আলোচনার শেষে রোহিঙ্গাদের নিয়ে দুই একটি কথা বলার চেষ্টা করব ইনশাল্লাহুল আজি সম্মানিত মসজিদের মুসল্লি জুলুম সম্পর্কে আল্লাহ তালা বলেন আমিন নাসির যারা জুলুম করে অত্যাচার করে তাদের কোনো সাহায্যকারী সহযোগী থাকবে না তাদের কেউ উপকার করতে পারবে না বিচারের মাঠে কেন বলেন তো মানুষের প্রতি অন্যায় চালিয়েছে ক্ষমতা দিয়ে সেদিন আল্লাহ তালা ক্ষমতা দেখবেন মানুষ আরও পাপ করে সদ ঘুষ খায় এতে ক্ষমতা দেখানো লাগে না এতে শয়তানি করা লাগে জেনা করে এতে ক্ষমতা দেখানো লাগে না অন্যায় করে কিন্তু জুলুম করলে ক্ষমতা দেখানো লাগে আর ক্ষমতার মূল মালিক আল্লাহ তালা এই কারণে বিচারের মাঠে আল্লাহ তার ক্ষমতা দেখবেন যার কারণে রাসুল সাল্লাহ আলি সাল্লাম জালেমের কোনো সাহায্যকারী হিসাবে আসবেন না সুপারিশ করবেন না ওই পথ তিনি নিজের জন্য বন্ধ করেছেন এ কথা তিনি পৃথিবীতে বলে রেখেছেন আল্লাহ তালা বলেন জালেমের বিচারের মাঠে কোনো সাহায্যকারী থাকবে না আল্লাহ তালা অন্যত্রে বলেন যারা জালেম তাদের জন্য কোনো অন্তরঙ্গ বন্ধ বিচারের মাঠে থাকবে না যারা জালেম তাদের পক্ষে বিচারের মাঠে কেউ সুপারিশকারী থাকবে না যার কথা মানা হতে পারে এমন কেউ কিছু বলল তার কথা আল্লাহ মেনে নিলেন তারপরে বললেন যে জান্নাতে যাও এরকম একটা পরিবেশ থাকবে তবে যদি জালেম হয় তখন আর এটা চলবে না যেমন ছেলে মেয়ে যদি যুবক হওয়ার আগে মারা যায় তাহলে ছেলেমেয়েরা বাপের পক্ষে কথা বলবে তাহলে সুপারিশ করবে আঙ্গুলে তাসবি তাসবি দানা গণনা তাসবি গণনা করলে আঙ্গুল বিচার মাঠে কথা বলবে মানে আপনার পক্ষে সুপারিশ করবে হাজির আসাদ কালো পাথর আপনি হজ করতে গিয়ে চোমা দিয়েছেন ও আপনার পক্ষে কথা বলবে মানে ও সুপারিশ করবে রাসুল সাল্লাহ আলি সাল্লাম যারা জাহান নামে চলে যাবে তাদের জন্য সুপারিশ করবেন মানে তাদের পক্ষে কথা বলবেন কিন্তু জালেমের পক্ষে কেউ কথা বলবে না বলে আল্লাহ তালা উল্লেখ করেছেন আর এমন কেউ সুপারিশ করবে না যার কথা মেনে নেওয়া হবে অনির্দিষ্ট নাকেরা শব্দ ব্যবহার করা হয়েছে কেউ তার সাহায্য করবে না আর কারও সাহায্য করার কথা বিচারের মাঠে গ্রহণ হবে না আল্লাহ তালা বলেন কাদালিকা আহজ রব্বেকা এদা আখাদাল কোরা ওয়াহে দলেমা আপনার প্রতিপালকের ধরা অনুরূপী যখন কোনো অত্যাচারী জনপদকে আল্লাহ তালা ধরেন ইন্না আখদাহ আলিমুন সাদিদ নিশ্চয় তার ধরা বড় কঠিন যতদিন পর্যন্ত আল্লাহ ধরেন না তাকে ততক্ষণ ততদিন পর্যন্ত সে নিজেকে নির্ভীক মনে করে যে কোনো অন্যায় করতে পারে তার অন্যায় কেউ ঠেকাতে পারে না আর রসুল সাল্লাহ আলি সাল্লাম কথা বলেছেন যে নেতৃত্ব নবী দিয়ে ও দয়া দিয়ে চলে তারপরে তিনি বলেছেন নেতৃত্ব খলিফা দিয়ে ও দয়া দিয়ে চলে তারপরে তিনি বলেছেন মুলকান আজুজান জোরজার মল্লুক তার তারপরে তিনি বলেছেন নেতা হবে রতুয়ান লঙ্ঘন করে ফাসাদান মারামারি করে জাবরিয়াতান মানে হবেই তাকে কেউ ঠেকাতে পারবে না সে নেতা হবেই এইরকম এক পর্যায়ে সামাজিক নেতা হবে তখন সে কি করবে তার এক নম্বর কাজ হবে এস্তাহেলাল হারিরা রেশমি কাপড় ব্যবহার করবে তারপরে কি হবে ওয়াস্তা হলো নাল ফরুজা জেনাকে হালাল মনে করবে তারপরে কি ওয়াস্তা হলো নাল খমুরা মদকে হালাল মনে করবে এরপরে আল্লাহ রসুল থামলেন না আল্লাহ রসুল বলছেন ওয়ায়ুর জকুন ওয়ায়ুন সারুনা দেনান দিন সে ধনী হবে আর যে কোনো অন্যায়ের সহযোগিতা পাবে এ কথা রাসুল সাল্লাহ সাল্লাম বলেন তাহলে পাঁচটা কথা বললেন এক সিরিয়ালে তাতে বললেন রেশমি কাপড় ব্যবহার করবে তাতে বললেন সর্বদা জেনায় লিপ্ত থাকবে তাতে বললেন মদ পানে অভ্যাসী হবে তাতে বললেন দেনান্দিন ধনী হবে তাতে বললেন যে কোনো অন্যায়ের সহযোগিতা পাবে মানুষকে দিন দুপুরে নিরহ অসহায় মানুষকে জবে করে তার পক্ষে লোক পাবে যে ঠিক হয়েছে মানুষ কতদূর অন্যায় চলে গেলে পরিস্থিতি এমন হতে পারে যার একটা বাস্তব রূপরেখা রাসুল সাল্লাম বলেছেন তাহলে সে অন্যায় করবে সাহায্য পাবে অন্যায় করবে সাহায্য পাবে সেভাবে বাড়তেই থাকবে যেদিন আল্লাহ ধরবেন তার ভর ধরা বড় কঠিন যেদিন আল্লাহ ধরবেন তার ভর ধরা বড় কঠিন সেই দিন তাকে ঠেকাইকে এইরকমই আল্লাহ করেন এখন আমি আর আপনি নির্যাতিত হয়ে রোহিঙ্গারা নির্যাতিত হয়ে বলছেন যে সাহায্য কবে আমরা তো বিপদে পড়ে আছি সাহায্য কবে এরকম কথা নবীগণও বলেছেন যে সাহায্য কবে সাহায্য তো পাবো আল্লাহর পক্ষ থেকে সেটা কবে ভাবে তো মনে হচ্ছে যে মনে হচ্ছে যে সাহায্য পাবো না তবে পাওয়া যাবে নির্যাতনের শিকার হয়েও জুলুমের শিকার হয়েও যদি সাহায্য বারো বছর পরে পাওয়া যায় তাহলে আমি আর আপনি তো ভাববো সাহায্য মনে হয় হবে না বোখারি মুসলিমের হাদিসে এসেছে যে আবু জাহাল বলল কে আছে মোহাম্মদ যখন সিজদায় যাবে তখন একটা উঁটের ভুঁড়ি তার মাথায় চাপিয়ে দিবে হ্যাঁ আমি প্রস্তুত তো যখন সিজদায় গেছেন একজন একটা উঁটের ভুঁড়ি নিয়ে গিয়ে মাথায় চাপিয়ে দিয়েছে কে বললা ফাতেমা তোমার আব্বার অবস্থায় এই দৌড়িয়ে গিয়ে তিনি ভড়িটা সরানোর চেষ্টা করলেন রাসুল সাল্লাহ আলি ইসাল্লাম উঠে তাদের বদ্ধ করলেন তিনি বললেন আল্লাহ ওদবা সাহেবা ওয়ালিদ মগিরা এদের তুমি ধ্বংস করো তিনি নির্যাতিত হয়ে নবী হয়ে তাদের বিরুদ্ধে বদ্ধ করলেন বদ্ধ কবুল হলো বারো বছর পরে বদরের যুদ্ধে যুদ্ধের আগে তিনি বলে দিয়েছিলেন এই যে দাগ দিলাম আঙ্গুলের এইখানে পড়বে ওদবা এই যে আঙ্গুলের দাগ দিলাম এখানে পড়বে সাইবা এই যে আঙ্গুলের দাগ দিলাম এখানে পড়বে অলিদিবিন মগিরা আঙ্গুলের দাগ দিয়েছিলেন যুদ্ধের পূর্বে সাহাবিগণ বলছেন যুদ্ধের পরে দেখছি সেই সেই জায়গাতে সেই সে ব্যক্তি পড়ে আছে ওইভাবেই আব্দুল মাসুদ বলছেন যে আমি আবু জাহালের কাছে গেছি তো আবু জাহালের কাছে গেছি তখন আবু জাহাল বলছে যে দুনিয়া থেকে চলে গেলাম তাতে অপমানের কিছু নেই কিন্তু মাত্র সাধারণ ঘরের নিম্ন ঘরের দুইটা ছেলে মা যার মোয়াব্বাজ আমাকে মারলো এটাই আমার দুঃখ আমি যেমন যোদ্ধা এরকম একটা শক্তিশালী বড় যোদ্ধা আমাকে মারত তাহলে এটা একটা ভালো হতো যে হামজার মতো লোক মেরেছে এরকম একটা বড় শক্তিশালী যোদ্ধা আমাকে মেরেছে মেরেছে একজন সাধারণ মানুষ এইটা আমার দুঃখ এই কথা বলছে আবু জাহাল নির্যাতিত নবীগণ হওয়ার পরেও দোয়া কবুল হয় দেরিতে তাহলে যারা মাজলুম তারা স্বাভাবিক ভাববে যে আল্লাহর মনে হয় সাহায্য হয় না তবে হবে রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন নিশ্চয় জালেমকে আল্লাহ তালা তার জুলুমের সুযোগ দেন এটা আল্লাহ তালা সুযোগ দেন এ কথা আল্লাহর নবী বলেন বোখারি মুসলিম তাহলে তো নির্দ্বিধায় জুলুম করবেই আল্লাহ তালা তাকে জুলুমের সুযোগ দেন ওই যে আপনারা বলেন যে রসি ঢিল দিয়েছে আল্লাহ রসি ঢিল দিয়েছে মানে জুলুম করো যেহেতু বলছে যে কোনো অন্যায় করে তার কোনো সমস্যা হয় না সে জেলে গেলেও তারপরের দিন নির্দোষে বের হয়ে চলে আসে অন্যায় করার পরে সামাজিকভাবে মাঠে নির্দ্বিধায় ঘুরছে কাজে সে পাপ করাকে স্বাভাবিক মনে করবে তাই আল্লাহ রসুল বলছেন জালেমকে আল্লাহ তালা জুলুম করার সুযোগ দেন এরপরে বলছেন লাম তবে যখন তাকে ধরেন তখন আর তাকে ছাড়েন না ফেরাউন যখন আটকা পড়ল তখন আর বাঁচার সুযোগ পেল না কেনা জানে না অঘোষিত সম্রাট এরশাদ শিকদার হাত বাঁধা আছে বাঁধা হাতটা দিয়ে মাথার চুলগুলো একটু নাড়বে এরকম কোনো সুযোগ নেই এরই নাম ধরা আল্লাহর ধরা বড় কঠিন প্রেসিডেন্ট সাদ্দাম রাতে রাতে দেশ দখল করতে পারেন এত ক্ষমতা ধর বাদশাহ সকালবেলাতে তিনি বললেন কোয়েত অনিশতম প্রদেশ ইরাকের তিনি ঘোষণা দিলেন এমনভাবে আটকা পড়লেন যেখান থেকে ফেরার কোনো পথ থাকলো না যে কোনো অন্যায়কারী যে কোনো জালমের ধরা বড় কঠিন যেদিন সময় চলে আসবে সেদিন তাকে কেউ ঠেকাতে পারবে না তবে সময় আসে দেরিতে এটাই আপনার আর আমার জন্য কঠিন সময় হয় দেরিতে এটাই কঠিন আল্লাহ আল্লাহর নবী এইটুকু বলার পরে পড়লেন কি আপনার প্রতিপালকের ধরা অনুরূপী যখন কোন জনপদ অত্যাচার করে আর আল্লাহ তাকে ধরে তখন ধরা অনুরূপে কি আলিমুন সদীদ নিশ্চয় তার ধরা বড় কঠিন তার মানে ধরে যখন তখন আর আল্লাহর ছাড়েন না তার মানে তার শক্তি দিয়ে ধরেন তখন তো আর মানুষের শক্তি কোনো কাজ করতে পারে না তবে জালেমকে জুলুম থেকে ঠেকানোর জন্য আল্লাহ তালা মানুষকে বলেছেন আবু হরারা রাজি আল্লাহ তালা আনহ বলেন রসুল সাল্লাহ আলি সাল্লাম একদা বললেন মজলুমান তুমি তোমার ভাই জালেম হোক আর মাজলুম হোক দুজনকে সাহায্য করো এটা আল্লাহ রসুলের ভাষা জালেমকেও ভাই বলে উল্লেখ করছেন আর মাজলুমকেও ভাই বলে উল্লেখ করছেন উনসর কা দালেমন মজলুমন তুমি তোমার ভাই যে জালেম তাকেও সাহায্য করো আর যে মাজলুম তাকেও সাহায্য করো তো কথাটা সাহাবিগণ ভারী মনে করলেন সাহাবিগণ বললেন নানসর জালেম নানসর মাজলুমান কায়মা নানসর জালেমান কে না হয় সাহায্য করব। যেভাবেই হোক দোয়া করে হোক টাকা পয়সা দিয়ে হোক আগিয়ে গিয়ে হোক ছুটিয়ে নিয়ে হোক যেভাবেই হোক যা মাজলুমকে না হয় সাহায্য করব। তো জালেমকে কিভাবে সাহায্য করব। এইটা আপনি কি বললেন তখন আল্লাহ রসুল বলছেন তামনাহানি জুলমে জালেমকে জুলুম থেকে ঠেকাবা এটাই তাকে সাহায্য করা সেটা কিভাবে সেটা যেভাবে সম্ভব সম্ভব নয় তো নয় যেভাবে সম্ভব যদি পরামর্শ দেওয়া সম্ভব হয় আজ থেকে নিয়ে প্রায় দশ হাজার বছর পূর্বে ভারতের প্রেসিডেন্ট ছিল একজন দাব সালিম তাকে পরামর্শ দিয়েছিল ফাইলা সুফা তো পরামর্শ দিতে গিয়ে তাকে জেলখানায় বন্দি করা হলো এটা হতে পারে আপনি তাকে পরামর্শ সুপারিশ দিতে যান সুপারিশ করতে যান বলতে যান অনুরোধ জানান যা হবে হবে তাকে আল্লাহ রসুল ঠেকাতে বললেন কিভাবে ঠেকাবেন বুদ্ধি অনুযায়ী চেষ্টা করবেন সম্ভব না হলে নয় তবে তিনি বলছেন জালেমকে ঠেকাও উত্তর তো হ্যাঁ জালেমকে ঠেকাও তাহলে জালেমের সাহায্য কিভাবে করব। মাজলুমকে না হয় করব। তাহলে রসুল উত্তর বললেন তাম নহানি জুলবে তুমি জালেমকে জুলুম থেকে ঠেকাও তাহলে আপনি আপনার বুদ্ধি অনুপাতে চেষ্টা করেন যে কোনো মূল্যে না পারলে আল্লাহকে তো বলতে পারবেন যে আল্লাহ তুমি ওকে ঠেকাও এটাই হলো শেষ পর্যন্ত আপনি আল্লাহকে বলেন আমি তো পারলাম না তুমি ঠেকাও তাকে তো আর কোনো জালেমকে ঠেকাতে সমস্যা হয় না ওলা একাফ হোক বাহা এক একজনের লম্বায় প্রায় আছে চল্লিশ হাত পঞ্চাশ হাত দৈর্ঘ্য আছে প্রায় আট দশ হাত এরকম মানুষ দশতলা বিশতলা পঞ্চাশতলা এরকম উঁচু উঁচু পাহাড়ে একবারে পাহাড়ের পাথরকে কেটে ঘর বানিয়ে বসবাস করে এরা হলো আজ সমদ যারা পৃথিবীর কোনো মানুষকে মানুষও মনে করে না আল্লাহকে সৃষ্টিকর্তাও মনে করে না তো নির্ভীকভাবে থাকে তখন আল্লাহ তাদের উপরে ঝড় বৃষ্টি পাঠালেন এমন ঝড় বৃষ্টি পাঠালেন তাদেরকে একেবারে মাটির সাথে এমনভাবে মিশিয়ে দিলেন এত জোরে বৃষ্টি আর ঝড় হলো যে সেটা ফেরেস্তার নিয়ন্ত্রণে ছিল না কত হাজার কোটি কিলোমিটার জোরে ছিল এটা ফেরেস্তা জানে না মানুষ তো বহুদূরের কথা আজ সামুদ্রিককে যে ঝড় বৃষ্টি দিয়ে ধ্বংস করা হয়েছে এটা ফেরেস্তার আয়াত্তের বাইরে ছিল ওই জিম্মেদারি ফেরেস্তার দেওয়া ছিল না তো সেটা কত জোরে হতে পারে যেটা ফেরেস্তার আয়াত্তে থাকে সেটাই মানুষ বুঝতে পারে না তো এটা ওইভাবে কি ধ্বংস করা লাগতো ধ্বংস করা লাগতো না তো ওইটা পৃথিবীর কেয়ামত পর্যন্ত মানুষকে দেখাবেন এই জন্য শক্তি দেখিয়ে কেউ যেন কিছু করতে না চাই আমার শক্তি তার চেয়ে অনেক অনেক বেশি আমি শক্তি প্রয়োগ করতে পারি ফেরেস্তা ছাড়াই তাই তিনি দেখালেন দেখে বলছেন ওলা একাফ বাহা কি যে হবে আমি তো মারলাম তারা আমার বিচার করবে নাকি এরকম ভাই আল্লাহ করেন না এখন আল্লাহ শেষের বাক্যে বলছেন ওলা ফোক বা পরিণতি যে কি হবে আদসামুদকে আমি মারলাম আদসামুদ আবার আমার বিচার করে নাকি এরকম ভাই আল্লাহ করেন না আমি তো ধ্বংস করলাম তারা আবার পাল্টা আমাকে ধ্বংস করে নাকি এরকম ভয় আল্লাহ করেন না এই কথাটা আল্লাহ তালা উল্লেখ করেছেন সুরা শামসের শেষ আয়াতে আপনার মুখস্থ আছে এখানে আদসামুদকে এই কথাটা বলা হয়েছে যে আদসামুদ কি পাল্টা বিচার করবে ওই সময়ের মানুষ নবীগুন বুঝতে পারে আদসামুদকে আল্লাহ মারতে পারবেন না বা মারলেও তারা পাল্টা বিচার করবে এই পরিস্থিতি এই ক্ষমতাটাকে আল্লাহ দেখিয়েছেন যে আল্লাহ কাউকে ধ্বংস করার পরে তারা আবার পাল্টা বিচার করবে এটা আল্লাহ মনে করেন না আসলে মানুষই চিনে না আল্লাহকে যার কারণে জুলুম করা সহজ হয়ে যায় আবুজার গেফারি রাজি আল্লাহ তালা আনহ বলেন রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন আল্লাহ তালা বলেন ইয়া এবাদি হে আমার দাস দাসী পুরুষ নারী শোনো ইন্নি হারাম তো জুলমা আলা নাফসি আমি নিজের উপরে অত্যাচারকে হারাম করেছি বায়নাকুম আর জুলুম কাজটাকে তোমাদের মাঝেও হারাম করেছি তোমরা পুরুষ নারী দাস দাসী মানুষ একজন আর একজনের প্রতি জুলুম করো না যেটাকে তোমার বিবেক অন্যায় মনে করছে সেটাকে তুমি করতে যাও না ক্ষমতা দিয়ে টাকা দিয়ে মানুষ দিয়ে করতে যায় না জুলুম কাজটাকে আমি নিজের উপরে হারাম করেছি আর ওইটা তোমাদের উপরে আমি হারাম করে দিয়েছি ফালা তাজালামো অতএব তোমরা পরস্পর জুলুম করো না এই কারণেই বিচারের মাঠে আল্লাহ জালেমের পক্ষে কথা বলবেন না রাসুল সাল্লাহ আলি সাল্লাম জালেমের পক্ষে কথা বলবেন না সেটাই হচ্ছে এইটে যে আপনি ক্ষমতাশীল ক্ষমতার ভিত্তিতে কিছু করলেন কিছু অন্যায় করলেন এখন বিচারের মাঠে আল্লাহ আপনাকে ক্ষমা করবেন না উনি বলেছেন আমি যদি তোমাকে ক্ষমা করি তো তুমি আর একজনকে পিঠে জেলে দিয়েছ তো তোমাকে আমি ক্ষমা করলাম তো তার কি সুবিধা হলো তো জুলুম করলে তুমি ও লোকের উপরে আর ক্ষমা করলাম আমি আমি আমার কোন জালেম আল্লাহ আমি কি নিজে জালেম নাকি আমি সৃষ্টি করতে হ্যাঁ জুলুম করব। এমন কাজ আমি করি না অতএব আমি নিজের উপরে জুলুমকে হারাম করেছি আমি যদি তোমাকে ক্ষমা করে দিই তাহলে ওই লোকটার উপরে জুলুম করা হবে এই জন্য আমি তোমাকে ক্ষমা করব না জুলুমের ফল তোমাকে ভোগ করতে হবে আমি আল্লাহ এই কাজ করি না আবু সাহেব খুদরি রাজিয়াল্লাহ তালান বলেন রসুল সাল্লাহ আলহি আসাল্লাম বলেছেন ইত্তাকু দুলমা ফাইনা দুলমা দুলমা তুমি নিশ্চয়ই জুলুম থেকে তোমরা বেঁচে থাকো জুলুমের পরিণাম অন্ধকার নিশ্চয়ই তোমরা জুলুম থেকে বেঁচে থাকো জুলুমের পরিণাম অন্ধকার জুলুমের পরিণতি অন্ধকার কি এটা জুলুমের ফলাফল অন্ধকার এটা কি এটাই সেটা যে আপনার পক্ষে কেউ কথা বলবে না এ কথাই রাসুল সাল্লাহ আলি সাল্লাম বললেন আবু হরেরা তালাহ বলেন রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন লৌকানাতলে আহাদিন মজলুমাতুল্লে আখিহে কেউ যদি কারো তার বন্ধু ভাই সমাজের লোকের প্রতি অন্যায় করে থাকে মিন ইরদিহি আউসাইন মান সম্মানের ব্যাপারে যে কোনো ব্যাপারে মান সম্মানের ব্যাপারে একজন ধমকে কথা বলেছেন একজনকে তুমি একটা ছাত্র হয়ে মাস্টারের উপরে তোমার নাম্বার কম দিয়েছে সেজন্য তুমি জোর করে কথা বললে তোমার নাম্বার কম দিয়েছে তাতে কি হবে তুমি জোর করে কথা বললে কেন মান সম্মানের হানি করাও জুলুম এই কথাটাকে আল্লাহ রসুল প্রথমে বের করলেন মিন রাইর জেহি মান সম্মানে কেউ কাউকে অপমান করেছে তারপরে বলছেন অশাইন জুলুম নির্যাতন নির্যাতন করে মেরে পিটিয়ে জেলখানায় দিয়ে অপমান করে জাতির সামনে যেইভাবেই হোক না কেন ও যদি জুলুম করে থাকে তাল্লা রসুল বলছেন যে ফাল্লিয়াতা হাল্লাল্হু মিনহু আল ইয়াউমা আজই যেন সেটা সমাধা করে আজকেই আজকেই যেন সেটা সমাধা করে যেদিন তার কাছে টাকাও থাকবে না পয়সাও থাকবে না স্বর্ণর মুদ্রাও থাকবে না রূপা মুদ্রাও থাকবে না কোনো কিছুই থাকবে না তার মানে বিচারের দিন এমন একটা দিন যেদিন অর্থ সম্পদ সহযোগিতা পাওয়া যাবে না আল্লাহ তালা সহযোগিতা করবেন না উনি জুলুমকে নিজের উপরে হারাম করেছে তো সহযোগিতা করবেন না কোনো টাকা পয়সা দিয়ে বাঁচার পথ হবে না সেটা আজকেই করে নাও কেন ইনকানা আমালুন সলে যদি তার কিছু ভালো নেকি থেকেও থাকে তাহলে ওখে যা বেকাদরে মাজলে মাতেই বিচার মাঠে তার জুলুম অনুযায়ী ভালো নেকিটা নিয়ে নেওয়া হবে তার তো সহযোগী কেউ নেই তার জুলুম অনুপাতে তার ভালো কাজটা নিয়ে নেওয়া হবে এরপরে আল্লাহ রসুল বলছেন ওয়াইলাম তাকুন লাহুমিন হাসানা তার যদি কোনো ভালো কাজ না থাকে তাহলে কি হবে আল্লাহ রসুল বলছেন যে ওখে জামিন খাতায়াহু তাহলে তার পাপগুলি নেওয়া হবে ওদের পাপগুলি নেওয়া হবে যাদের প্রতি জুলুম করেছে অত্যাচার করেছে তাদের পাপগুলি নেওয়া হবে লোকটার উপরে তাদের পাপগুলি চাপিয়ে দেওয়া হবে এটা হলো বিচারের পদ্ধতি আলোচনা শেষে এর অনুরূপ আর আসবে ইনশাআল্লাহ এটা বুঝা গেল জুলুমের ফল জুলুমের ফল অন্ধকার অন্ধকারে কোনো কাজ করা যায় না সেটা কি হবে সেটা এই হবে শেষ পর্যন্ত আর একজনের পাপের বোঝা নিয়ে তাকে জাহান নামে যেতে হবে এই কথা রসুল সাল্লাহ আলি সাল্লাম বললেন বলেন বলেছেন মিন আমার উম্মাতের দুই শ্রেণীর মানুষ আছে লান যাদের ব্যাপারে আমার সুপারিশ কখনো হবে না শব্দটা সাধারণভাবে ব্যবহার করেননি যদি বলতেন যে লা তানালো মিন সফাতি আমার সুপারিশ হবে না তাহলে হতো তিনি ব্যবহার করলেন এভাবে আমার সুপারিশ তাদের ব্যাপারে কখনো হবে না তার মানে মোহাম্মদ সাল্লি সাল্লাম জালেমের পক্ষে কিছুই বলবেন না মুখ খুলবেন না কথা বলবেন না তারপরে বলছেন যে দুই শ্রেণীর মানুষ কে এমামুন জালুমুন গাসুম অত্যাচারী আত্মসাতকারী নেতা এটা হলো এক নাম্বার এই যে প্রথমে বলছিলাম যে মানুষ জুলুম করে ক্ষমতার ভিত্তিতে মানুষ অর্থ সম্পদের ভিত্তিতে জুলুম করে সেটা পরের বাক্যে অকুল্য গালিন মারে প্রত্যেক যে সীমা লঙ্ঘনকারী পয়সা বেশি হলে সাধারণত সীমা লঙ্ঘন করে সবাই করে তা কথা নয় উসমান রাজি আল্লাহ তালাহর তারা টাকা দিয়ে সীমা লঙ্ঘন করেছেন এ কথা নয় উসমান রাজি আল্লাহ তাল্লাহ করবেন কেন যখন আল্লাহ রসুল বললেন যে তাবুকের যুদ্ধে যেতে হবে কে কি দিবা উমার বললেন যে অর্ধেক দিব সিদ্দিক রাজি আল্লাহ তালানো বললেন যে আপনাকে আর আল্লাহকে বাড়িতে রেখে যা আছে তা দিব হয়তো বা তা দিয়ে ভ্যান ভাড়া হবে না কিন্তু বলেছেন তো এখন পর্যন্ত যা হয়েছে তাতে কেউ যেতে পারবে না বহু দূর প্রায় আটশো কিলোমিটার দূর এইগুলো অর্থ সম্পদ দিয়ে হবে তখন উসমান রাজি আল্লাহ বলছেন যত লোক যাবে তার অর্ধেকের যাতায়াত খরচ খাওয়া খরচ আমি দেবো এবার হবে কাজ আপনি যদি টাকা পয়সা মানুষকে অত্যাচার জুলুম করার জন্য দেন তাহলে যারা স্বাভাবিক হবেই দুই শ্রেণীর মানুষের জন্য আল্লাহ বিচার মাঠে কথা বলবেন না তার এক শ্রেণীর হচ্ছে অত্যাচারী আত্মসাতকারী নেতা অত্যাচার থাকলে আত্মসাত থাকবে এটাই স্বাভাবিক দশের পয়সাকে নিয়ে নেওয়া তার কাছে কোনো পাপই মনে হবে না সে দশের পয়সাকে নিজের পয়সা মনে করবে যার কারণে এক শ্রেণীর নেতারা তাই করে এক শ্রেণীর ধনী মানুষের জন্য ব্যাংক ব্যাংকের টাকা নেওয়া তাদের কাছে ভারীও নয় ব্যাংকের টাকা আত্মসাত করে নেওয়া তাদের কাছে ভারীও নয় পরিস্থিতির খাতিরে তার টাকা মাফ হয়ে যায় তাকে টাকা লাগে না তাহলে ব্যাংকে যা টাকা আছে তারই টাকা এগুলো সে তো জুলুমের ভিত্তিতে দখল করতে পারে সহজেই তাই রাসুল সাল্লি সাল্লাম বললেন অত্যাচারী আত্মসাতকারী নেতার পক্ষে আমি মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বিচারের মাঠে কথা বলবো না দুই বৃত্তশালী বদমেজাজি অহংকারী অত্যাচারী তার পক্ষে আমি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বিচারের মাঠে কথা বলবো না সম্মানিত দিনী ভাই জলমের ফল বড় ভয়াবহ অত্যাচার বড় অন্যায় আল্লাহ আমাদেরকে বিষয়টি ভেবে বুঝে আমল করার তৌফিক দান করুক আল্লাহ আমিন আল্লাহ সাল্লাহ আল্লাহ আল্লাহ বারিক আলহামদুলিল্লাহ ওয়াহদা ওসলাত আসসালাম আলাম আল্লাহ নবী বাদা আবু সাহেদ খুদরি রাজি আল্লাহ তালাহ বলেন রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন মান আখাজা শিবরান মিনাল আর্দে দুলমান কেউ যদি অর্ধ হাত জমি মানুষের দখল করে জুলুম করে যে জমি শহরে এক জমি দশ বার বিক্রি হয় যদি মূল মালিকের ক্ষমতা থাকে তাহলে বছরে দু তিনবার বিক্রি করবে বিক্রি করার পরই বলে দেবে যে আপনার এসব জমি নয় বা এমন লোকের হাতে বিক্রি করবে সে আরো পাঁচজনকে দূরে করতে পারবে জমির ক্ষমতা চিরদিনই থাকবে তা হাদিসও বোঝা যায় হাত জমি কেউ যদি জোর করে জুলুম করে দখল করে রাসুল সাল্লাম বলছেন ফাইনাহ ইউতাও কহু ইয়ামাল কেমা আলা অনুকেহী সাবে আর্দিনা বিচারের মাঠে অনুরূপ সাতটা জমিন তার কাঁধে তুলে দেওয়া হবে এক অত্র হাদিসে অনুরূপ সাতটা জমিন তার কাঁধে তুলে দেওয়া হবে বলে রাসুল সাল্লা সাল্লাম উল্লেখ করেছেন তিনি অনেক অনেক বর্ণনায় বলেন আন সালেম রাজিয়াল্লাহ তালান বলেন রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন মান আখাজা শিবরান মিনাল আর দুলমান কেউ যদি অর্ধ জমি অন্যায়ভাবে দখল করে কেউ যদি হাত জমি অন্যায়ভাবে দখল করে খোসে ফা বেহি ফিল আর দে তাহলে তাকে ওই জমিতে ধসিয়ে দেওয়া হবে ওকে ওই জমিতে ডুবিয়ে দেওয়া হবে পানিতে ডুবার নাম ডুবে যাওয়া আর মাটিতে ডুবে যাওয়ার নাম ধসে যাওয়া তাকে মাটিতে ধসিয়ে দেওয়া হবে হাতটা ইয়াব লগাইলা সাবে আর নিচে যেতে যেতে যেতে সাত জমিনের নিচে যাবে এইটা কি এটা কতদূর বুঝলেন আপনি আর কতদূর বুঝলাম আমি এটা কি বিচারের মাঠে অনুরূপ সাতটা জমিন তার কাঁধে তুলে দেওয়া হবে সেই বা কত বড় হবে তার কাঁধ কত বড় হবে সাতটা জমিনের নিচে যাবে জমিন কত বড় পাঁচ সাথে ৩৫ বছরের পথ এক একটা পাঁচশো বছর মধ্যের ফাঁকা আছেই সাতটা জমিনের নিচে যাবে আবু আলা রাজি আল্লাহ তালাহ বলেন রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন মান আখাজা আর দান দুলমান কেউ যদি কোনো জমিন অন্যায়ভাবে দখল করে কাল্লাফাহু তাহলে আল্লাহ তাকে বিচার মাঠে বাধ্য করবেন যে এটা তুমি খোঁড়ো খনন করো ওটা তাকে খনন করতে লাগিয়ে দেবেন আল্লাহ তালা হাত ইয়া বলো গায়ে সাবে আর দিন যখনও খনন করতে করতে সাতটা জমিনের নিচে যাবে অনুকেহি তখন ওই জমিনটা উঠিয়ে তার কাঁধে চাপিয়ে দেওয়া হবে হাত্তাইক যাবেন নাস যতক্ষণ পর্যন্ত মানুষের বিচার না হচ্ছে যতদিন পর্যন্ত মানুষের বিচার না হচ্ছে ততদিন পর্যন্ত এই জমিন কাঁধে নিয়ে এসে ঘুরবে বলছিলাম জালেমের বিচার হবে শেষে অত্রহাদিস হাদিস এই তিনটে আদিসের ব্যাখ্যা কাঁধে তুলে দেওয়া হবে প্রথম আদিসে বলা হয়েছে দ্বিতীয় হাদিসে বলা হয়েছে ওই মাটিতে তাকে ধসে দেওয়া হবে অত্র হাদিসে বলা হচ্ছে যে এই সাতটা জমিন তাকে খনন করতে বলা হবে খনন শেষ হলে এইটা তার কাঁধে তুলে দেওয়া হবে এবং তাকে বলা হবে এই জমিনটা তুমি এখন হাঁটো কত দিন হাঁটবে একদিন সমান হলো পঞ্চাশ হাজার বছর আবার গরিব মানুষ ধনী মানুষের পাঁচশো বছর আগে জান্নাতে যাবে ধনী মানুষ জান্নাতে যাবে তার জন্য ভালো জান্নাত অপেক্ষা করছে তবে এগুলো বুঝাতে হবে আগে তারপরে পয়সাপাতি কোথায় ইনকাম হয়েছে কোথায় ব্যয় হয়েছে সব বুঝানোর পরে তার জন্য ভালো জান্নাত অপেক্ষা করে কেননা অর্থ যার তার তো ইহকালো নাকি পরকালো নাকি কি করে আল্লাহ রসুল বললেন যে তোমরা সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর বলো তোমাদের জন্য বড় নেকি আছে গেছেন কয়দিন পরে তো দেখছি যে ধনী মানুষরাও বলছে এগুলো সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ তখন গরিব মানুষ রাসুলের কাছে গিয়ে বলছে আল্লাহ রাসুল কেমন হলো ওরা তো দান করে পয়সা নেকি ইনকাম করে নেকি তৈরি করে নেকি পায় তা আমাদের তোর পয়সা নেই আমরা তো নেকি পাই না তা আপনি একটা কাজ শিখে দিয়েছিলেন সেটা দেখি তারাও করে তখন আল্লাহ রসুল বলছেন ফাজরুল্লাহ ইউতি হেমাইয়া শাহ অর্থ সম্পদ আল্লাহ অনুগ্রহ যাকে আচ্ছা ইল্লা দিয়ে থাকেন অর্থ সম্পদ আল্লাহর অনুগ্রহ আল্লাহ যাকে ইচ্ছা দিয়ে থাকেন এবার আর কোনো কথা হলো না তাহলে অর্থ সম্পদ মানুষের জন্য করলেন করলেন যেমন অকল্যাণ তেমন ভালো হলে ভালো আর মন্দ হলে মন্দ এটা তার কাঁধে চাপিয়ে দেওয়া হবে সে ঘুরবে কত দিন ঘুরবে তা আপনাকে বলতে পারছি না তবে তার বিচার হবে শেষে এ কথা রাসুল সাল্লাম বলেন এবং আব্বাস রাজিয়াল তালা বলেন রাসুল সাল্লাম বললেন মাছকে যখন জাভেয়াতে পাঠালেন এমন দেশে মজ ইত্যাকু দাওয়াত আল মাজলুমে সাবধান মাজলুমের বদ্ধ থেকে বেঁচে থাকো হেজাব হেজাব মাজলুমের আর আল্লাহর মাঝে কোনো অন্তরাল নেই শোনো শোনো মজ আল্লাহ এবং মাজলুমের বদোয়ার মাঝে কোনো আর অন্তরাল নেই যা বলবে তাই হবে খুব সাবধান থাকো যেন বিপদে পড়ো না রাসুল সাল্লাহ আলি সাল্লাম বললেন আবদুল্লাহ আমর বলেন রাসুল সাল্লাম বললেন ইত্তাকু দাওয়াতাল মাজলুমে তোমরা মাজলুমের বদ্ধ থেকে বেঁচে থাকো মাজলুমের বদ্ধ আকাশে চলে যায় যেমন আগুন লাগলে আগুনের স্ফুলিঙ্গ ছোট আগুনটা ধাঁধা ধাঁধা করে উপরে চলে যাই মাথার আগুনটা দ্রুত উপরে চলে যাই এই আগুনটা যেমন দ্রুত উপরে চলে যাই মাজলুমের বদুয়া তেমনি দ্রুত উপরে চলে যাই সাবধান সাবধান মাজলুমের বদ্ধ থেকে বেঁচে থাকো সাবধান মাজলুমের বদ্ধ থেকে বেঁচে থাকো একুল্লাহ তালা আল্লাহ তালা বলেন শোনো লান সরান্নাকা ওয়ালাউ কানাবাদাহীন ও মাজলুম আমি তোমার কথা শুনবো শুনবই শুনবো কিছুক্ষণ পরে হলেও মাজলুম আমি তোমার কথা শুনবো শুনবই শুনবো কিছুক্ষণ পরে হলেও তারপরে রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন দাওয়াতুল মাজলুমে মুস্তাজাবাতুন মাজলুমের দুয়া কবুল হবেই দাওয়াতুল মাজলুমে মুস্তাজাবাতুন মাজলুমের দোয়া কবুল হবেই হবে ওয়ালাউ কানা ফাজেরান ও যদি বদ হয় ও যদি শয়তান হয় ও যদি জেনাকার হয় ও যদি আরো কিছু হয় তবে তার দোয়া কবুল হবে ওয়া কুফরহু ওর যে কুফরি আছে ওর যে পাপ আছে আল্লাহ সেটা তার আত্মার উপরে পড়বে কিন্তু ও যে মাজলুম ও বললেই আল্লাহ কবুল করবেন ও ফাজের হলেও বদ হলেও রাসুল সাল্লাম বলছেন দাওয়াতুল মজলুবে মুস্তাজাবাতুন কাফেরান যদি মাজলুম কাফের হয় অমুসলিম হয় হিন্দু হয় যে কোনো ব্যক্তি হয় মাজলুম হলে তার কথা কবুল হবেই হবে তার কথা আর আল্লাহর মাঝে কোনো অন্তরাল নেই সে কাফের হোক আর সে ফাজের হোক সে বধ হোক আর সে শয়তান হোক রাসুল সাল্লাম বলছেন এইভাবে কথাগুলি আবহাওয়ার বলেন রাসুল সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন দাওয়াতুল মজলুমে মুস্তাজাবাতুন লাশাক্কা ফিয়ে যাবাতেহীনা তিন শ্রেণীর মানুষের দুয়া কবুল হবেই তাতে কোনো সন্দেহ নেই নিশ্চিত হবেই অবধারিত হবে হবেই হবে সন্দেহ ভাবে হবে নিশ্চিত ভাবে হবে তিন শ্রেণীর মানুষের বদোয়া এক দাওয়াতুল মজলুমে মাজলুমের দোয়া নির্যাতিত ব্যক্তি অত্যাচারিত ব্যক্তির দোয়া কবুল হবে দেরিতে হলেও হবেই হবে এই ব্যাপারে সাবধান থাকুন আপনি এই ব্যাপারে সাবধান থাকি আমি পৃথিবীর প্রত্যেকটা মানুষ দুই ও দাওয়াতুল মুসাফিরে যে ব্যক্তি সফরে আছে বিদেশে থাকলে সফরে থাকলে দোয়া করলে দোয়া কবুল হয় একটা কথা মনে পড়ে সেদিন বলছিলাম একটা লোক বিদেশে আছে ঠিক মতো গোসল করেনি মাথার চুল এলোমেলে আছে ওই মধ্যে এদাই হে আল্লাহর দরবারে হাত উঠিয়ে প্রার্থনা করছে বলছে আল্লাহ আমি বিপদে আছি কিন্তু মাতামহ হারামন তার খাদ্য আছে হারাম বহু হারামন তার পানি আছে হারাম মালবাসহু হারামন তার জীবিকা নির্বাহ হারাম আন্না ইস্তাজবুল্লাহু তার দোয়া কি করে কবুল হতে পারে তো এখানে বোঝা যাচ্ছে যে তার দোয়া কবুল হয় না এখানে মানুষকে হালাল খাওয়ার জন্য উদ্বুদ্ধ করা হয়েছে কেননা একটু আগে রাসুল সাল্লাহ সাল্লাম বললেন যে ও বদ হলেও ও ফাজের হলেও ও শয়তান হলেও ও মাজলুম হলে তার দোয়া কবুল হবে আর এইখানে যে লোকটা দোয়া করছে সে মাজলুম নয় সে বিপদে পড়েছে বিপদে পড়ে হয়তো বা টাকা পয়সা নেই আল্লাহর কাছে সাহায্য করছে মাজলম ভিন্ন জিনিস স্বাভাবিক বিপদ ভিন্ন জিনিস দুটো এক নয় অসহায় নিরুপায় কিছুই করতে পারে না বাড়িতে এসে জোর করে দখল করে নিল নিরুপায় হয়ে চলে গেল যা আরাকানবাসীর অবস্থা যা রোহিঙ্গাদের অবস্থা যারা রাখাইনে আছে তাদের অবস্থা যারা মগে আছে তাদের অবস্থা যেটা আপনি বুঝতে পারছেন মানুষ হিসাবে যুগ যুগ ধরে দাদা পরদাদা থেকে বসবাস করে আসছে তাদেরকে অপবাদ চাপিয়ে বদ্ধ রাজকে স্বর্ণ দিয়ে এইভাবে হত্যা হত্যা করছে এরই নাম নিরুপায় এরই নাম নির্যাতন এরই নাম অত্যাচার এদের দুয়া কবুল হবেই হবে কবে হবে কিভাবে হবে সেটা আল্লাহ ভালো জানেন মুসাফিরের দোয়া কবুল হবে নিশ্চিত হবে দাওয়াতুল ওয়ালেদ লিল ওয়ালাদে বাপ মায়ের দোয়া ছেলে মেয়ের জন্য ছেলেমেয়ের জন্য ভালো দোয়া করিয়েন কোনো সময় ছেলেমেয়ের জন্য বদ্ধ করিয়েন না ভুলেও আবু হরাই রাজি আল্লাহ তালান বলছেন রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন লা তাদু আলা আনফোসেকুম নিজের উপরে বদোয়া করো না এত ঝামেলার চেয়ে মরে যাওয়াই ভালো এসব ভাষা নিজের জন্য ব্যবহার করবেন না নিজের জন্য বদ্ধ করতে রাসুল সাল্লাহ সাল্লাম কঠিনভাবে নিষেধ করেছেন ও তাদু আলা নিজের অর্থ সম্পদের জন্য বদ্ধ করবেন না বলবেন না যে সব টাকা পয়সার ঝামেলা এগুলো না থাকাই ভালো এইভাবে ভাষা ব্যবহার করবেন না অর্থ সম্পদের উপরে বদ্ধ করবেন না ওলা তদ ওলা দেখুন ছেলে মেয়ের উপরে বদ্ধ করবেন না ছেলে আপনাকে মেরেছে ভুল করেছে এ কথা ঠিক কিন্তু পাল্টা আপনি বলেন না যে আল্লাহ তোমাকে ধ্বংস করুক ছেলে বুঝতে পারেনি মেরেছে ছেলে বুঝতে পারেনি গালি দিয়েছে ছেলে বইয়ের পাল্লাতে পড়েছে বা শাশুড়ি তাকে বলেছে বা কেউ বলেছে ভুল বুঝে সে আপনার সাথে অন্যায় করেছে আপনার স্ত্রীর সাথে মায়ের সাথে অন্যায় করেছে ভুলেও কোনোদিন ছেলে মেয়ের বিরুদ্ধে বদ্ধ করেন না রাসুল সাল্লাহ সাল্লাম না করেছেন আমি আপনাকে একটু দেখাই সালাসাতুন কাল্লামা ফিলমাহাদ তিন শ্রেণীর তিনটে মানুষ মায়ের কলে কথা বলেছেন তার মধ্যে একজন ঈসা ঈসা আলাইসাল্লাম ঈসা আলাইসাল্লাম মায়ের কলে কথা বলেছেন দুই কানা রাজুলুন জোরাইজ ইসরায়েলের যুগে একটা লোক ছিল তার নাম ছিল জোরাইজ ওয়াকানাই ফিসামাতেহি সে তার গির্জা ঘরে ঘরে আল্লাহর ইবাদত করত সে ইবাদত করে এমন সবাই তার মা চলে আসলো তার মা তাকে ডাকলো মনে মনে বলছে আমি সলাতাদাই করব না মায়ের ডাকে সাড়া দিব আমি সলাতাদাই করব না মায়ের ডাকে সাড়া দিব এভাবে বলতে বলতেই একটু দেরি হয়ে গেছে তখন মায়ে বলছে আল্লাহম্মা লা তুমি থো হাতা তুরিয়াহু অজুহাল মোমে সাপ আল্লাহ তুমি এই ছেল মরণ দিও না পতিতালয়ের মহিলার মুখ দেখা পর্যন্ত আল্লাহ তুমি এই ছেলের মরণ দিও না পতিতালয়ের মহিলার মুখ দেখা পর্যন্ত আল্লাহ তুমি এই ছেলের মরণ দিও না এরকম একটা দুর্যোগ ঘটনা না হওয়া পর্যন্ত যেতে না যেতেই ফাতাহ এমরাতন একজন মহিলা তার কাছে আসলো ফাকাল্লামাথু তার সাথে জেনার ব্যাপারে কথা বললো ফা বা সে অস্বীকার করলো না ছি ছি ছি ছি এটা আবার কেমন কথা রাইয়ে সে একজন রাখালের কাছে আসলো ফাম কানাত সে জোর করে রাখালকে চেপে ধরলো তার সাথে অন্যায় করলো গোলামান এই অন্যায়ের ভিত্তিতে সে একটা বাচ্চা জন্ম নিল অবৈধ সন্তান তাড়াতাড়ি আসে বৈধ সন্তান দেরিতে আসে একটা সন্তান জন্ম নিল ফাকালাত সে বলল হুয়ামিন জুরাইজ এই বাচ্চাটি হলো জোরাইজের পক্ষ থেকে বলার সাথে সাথে এলাকার লোক ফাতাহু তার কাছে আসলো ওয়া কাসারা কাসারু সমাতাহু তার ইবাদতখানা গির্জাঘরকে ভেঙে একবারে চৌচির করে দিল খান খান করে দিল ওয়ান জালুহু তাকে ঘর থেকে টেনে বাইরে রাস্তায় নামিয়ে দিল ওয়া সাব্বুহু তাকে যার যা ভাষা সে ভাষায় তাকে গালি দিল যা হয় স্বাভাবিকভাবে বেটা তুমি ধর্মের কাজ করো আবার জেনা করো এটা মানুষ খুব খারাপ দৃষ্টিতে দেখে আজও তাই এইভাবে তার সাথে অন্যায় আচরণ করলো ফাঁকামা লোকটি দাঁড়ালো তাহাজা অধু করলো অসলা রাকাতাইন দূরে কাত সলাত আদায় করলো সুম্মা কাল আলে গোলাম তারপর বাচ্চাকে বললো ইয়া গোলাম মানা বুকা তোমার বাপকে ও বাচ্চা তুমি বলো তো তোমার বাপকে কালা আবিয়া রাই বাচ্চাটি বলল আমার পিতা রাখাল কালু গ্রামের লোক বলল নাসনাও নাবনি সমাতাকাবি জাহাব শোনো জরাইজ তোমার গির্জাঘর তৈরি করে দেবো স্বর্ণ দিয়ে জরাইজ বলো লা জি না আমার গির্জাঘর স্বর্ণ দিয়ে বানাতে হবে না ইল্লাবি তোরাব মাটি দিয়ে বানাতে হবে যা ছিল তাই করে দিতে হবে তাই করে দেওয়া হলো বোখারি মুসলিমের হাদিস আমি এখানে একটু বলতে চেয়েছি ভোলেও কোনোদিন ছেলে মেয়ের বিরুদ্ধে বদ্ধ করবেন না জুলুম করেছে করেছে আপনি তাকে বুঝানোর চেষ্টা করুন বাপ মায়ের দোয়া তাড়াতাড়ি কবুল হয় মাজলুমের দোয়া তাড়াতাড়ি কবুল হয় সম্মানিত দিনী ভাই খ্রিস্টপূর্ব ইংরেজি সালের প্রায় পনেরোশো বছর পূর্বে কিছু লোক সেই রাখাইন এলাকায় বসবাস করে তারই ভিত্তিতে আরবের কিছু লোক এবং ভারতের কিছু লোক সেখানে গিয়ে তাদের সাথে বসবাস আরম্ভ করে তারই ভিত্তিতে একটা সম্প্রদায় গড়ে উঠে রোহিঙ্গা নামে ইংরেজি সাল আরম্ভ হওয়ার প্রায় পনেরোশো বছর দেড় হাজার বছর পূর্বে রোহিঙ্গা নামে কিছু লোক এক সম্প্রদায় গড়ে উঠে মায়ানমার দেশের একটি প্রদেশ রাখায় সেখানে চোদ্দশো দশ খ্রিস্টাব্দে সেখানে একজন বৌদ্ধ বাদশাহ ক্ষমতার ভিত্তিতে সে দেশ শাসন করে তারপরে সতেরোশো চৌরাশি সালে বাদাওয়া নামে এক বৌদ্ধ বাদশাহ এ দেশ পুরোপুরি দখল করে রাখাইন সহ অন্যান্য এলাকা তার ক্ষমতাতে অর্থাৎ বৌদ্ধদের ক্ষমতাতে এ এলাকা শাসন হতে থাকে এক পর্যায়ে আপনার উনিশশো সালে বৌদ্ধ নেতাদের হাত থেকে সৈন্যদের হাতে চলে যায় তখন হয় সৈন্য শাসিত দেশ সৈন্যদের মাধ্যমে যখন দেশ দখল হতে লাগলো শাসন হতে লাগলো তখন এই রোহিঙ্গাদের উপরে নির্যাতন হতে লাগলো সেটাই হলো জোরালো প্রথম নির্যাতন তবে ক্ষমতার ভিত্তিতে আগে আগে থেকেই তাদের উপরে নির্যাতন হচ্ছিল মূলত বলতে হয় রোহিঙ্গাদের উপরে নির্যাতন শুরু হয় চোদ্দোশো সাল থেকে তারপরে কিছু কিছু হতে থাকে আপনার সতেরোশো সাল পর্যন্ত উনিশশো সালে এসে স্বর্ণশাসিত দেশ হওয়ার পরে একচাটিয়ে বৌদ্ধরা নিজেদেরকে ক্ষমতাশীল মনে করে নিজের দেশ মনে করে রোহিঙ্গাদের উপরে নির্যাতন চালাতে আরম্ভ করে দফায় দফায় নির্যাতন চলে যার ফলাফল আজকে এখন দেখতে পাচ্ছেন বহুদিন আগেও এদেশে তারা আশ্রয় নিচ্ছিল পাশের একটা মুসলিম দেশ বলে এ কথার অর্থ এই নয় যে রোহিঙ্গারা বাংলাদেশের পাশে বলে ভারতের কোনো কোনো জায়গায় আশ্রয় নিতে চাচ্ছিল এ কথার অর্থ এই নয় যে আজকের রোহিঙ্গারা ভারতের তাদের জন্ম বহু দিন পূর্বে এই ইংরেজি সাল শুরু হওয়ার পনেরোশো বছর আগে দেড় হাজার বছর আগে থেকে তারা সেখানে রোহিঙ্গা নামে পরিচিত এবং তারা পরিচিতি লাভ করে রাখাইন শহরে রাখাইন রাজ্যেই এটা একটা রাজ্য মায়ানমারে যেমন মগ একটা রাজ্য আরাকান একটা রাজ্য বার্মা একটা রাজ্য তো এই রাজ্যে তারা বসবাস করে স্বর্ণশাসিত দেশটা হওয়ার কারণেই এই মুসলিম রোহিঙ্গাদের উপরে নির্যাতন চালায় সে নির্যাতনের রূপরেখা আজকে আপনারা বর্তমান যে কোনো সময়ে যে কোনো মাধ্যম দিয়ে দেখতে পাচ্ছেন যে নির্যাতন আসলে কেমন নির্যাতন তা ভাষায় উল্লেখ করা যায় মানুষকে মানুষের উপরে এভাবে নির্যাতন করতে পারে এই সূচি আর এই রুচি এই শয়তান মহিলা মহিলাদের তো একে বুদ্ধি বিবেক কম শয়তান তো শয়তানই তাকে চালায় এ হলো বদের যারা খুব বেশি শয়তান বেশি বদ তার মধ্যে এও একজন সে নির্দ্বিধায় মুসলমানদেরকে হত্যা করা মেরে ফেলা তাদেরকে তারা মুসলমানদেরকে হত্যা করা মেরে ফেলা একটা জরুরি জিম্মেদারি মনে করছে তারই ভিত্তিতে এটা করছে আজকে জানি না পৃথিবীর যারা ক্ষমতাধর দেশ তারা বসে থাকে কি করে লন্ডন আমেরিকায় একটা কিছু দুর্ঘটনা হলে রাতে হলে সন্ধ্যার মধ্যে মধ্যে তার বিচারের ব্যবস্থা হয় বছর বছর যাবৎ মানুষকে এইভাবে হত্যা করা হচ্ছে নদীতে ফেলে দেওয়া হচ্ছে মহিলাদের প্রতি নির্যাতন চালানো হচ্ছে ধর্ষণ করা হচ্ছে পাঁচজন দশজন ইচ্ছে মতো যেখানে ইচ্ছে তাদেরকে সেবে নিয়ে যাচ্ছে মানুষের প্রতি মানুষ এভাবে নির্যাতন করতে পারে যেটা পশু পাখির পক্ষে সহজ নয় সম্ভব নয় যেটা সিংহ বাঘও একটু দেরি করে আজকে মানুষ মানুষের উপরে এভাবে নির্যাতন চালাই সম্মানিত দিনী ভাই আমরা মুসলিম তারা তো মুসলমান যারা মুসলমান নয় তাদের প্রতি যদি এরকম নির্যাতন হয় তাহলেও মানুষের ভাবা উচিত বুঝতে পারি না আমরা কেন ভাবি না অন্য দেশবাসী কেন ভাবে না ক্ষমতাধর দেশেরা কেন ভাবে না তাদের নাকি মানবতা আছে তারা নাকি মানবতা নিয়ে নড়ে মানুষের প্রতি অন্যায় করাই তাদের মানবতা মানুষের প্রতি জুলুম করাই তাদের মানবতা মনে রাখবেন তিনটা জাতির কথা আল্লাহ তালা উল্লেখ করেছেন একটা জাতি হচ্ছে পত্তলিক যারা মূর্তি পূজা করে একটা জাতি হচ্ছে ইহুদি আর একটা জাতি হচ্ছে খ্রিস্টান মূলত পৃথিবীর দুইটা জাতি একটা হলো কেতাবধারী আর একটা হলো কেতাববিহীন যারা যাদের কেতাব নেই আল্লাহর পক্ষ থেকে গ্রন্থ নেই তারা হচ্ছে পত্তলিক তারা হচ্ছে হিন্দু আর যাদের কাছে কেতাব আছে আল্লাহর পক্ষ থেকে তারা হলো ইহুদি তারা হলো খ্রিস্টান আর এই সবগুলি থেকে পরবর্তীতে আসলো মুসলমান মোহাম্মদ সাল্লাহ সাল্লামের পক্ষ থেকে এই মুসলমান ওখান থেকে বের হয়ে এসেছে আর এই তিনটা জাতি হিন্দু ইহুদি খ্রিস্টান তাদেরকে স্বস্ব ধর্মে তারা নিজেকে বিশ্বাসী মানুষ মনে করাই আপনাদেরকেই তারা মনে করে উপজাতি আপনাদেরকেই তারা মনে করে শত্রু যে কোনো সময়ে যে কোনো স্থানে পেলে এই তিনটা জাতি আপনাদেরকে সহ্য করবে না বদ্ধ জাতি কোনো বই এ নয় জাতি নয় এরা ইহুদিরই এরা খ্রিস্টানেরই এরা হিন্দুদেরই কিছু একটা অংশ তাছাড়া এদের কোনো পার্সোনাল গতিনীতি আল্লাহর পক্ষ থেকে আমরা বুঝি না অতএব ইহুদের একটা অংশ খ্রিস্টানের একটা অংশ হিন্দুদের একটা অংশ এরাই আমরা বুঝি হিন্দুদেরই একটা অংশ মুশ্রেকদের একটা অংশ তারাই মানুষের প্রতি নির্যাতন করে মুসলমানের প্রতি নির্যাতন করে সম্মানিত দিনী ভাই আপনার যতটুকু করা সম্ভব যেভাবে করা সম্ভব যদি কিছুই করতে না পারেন তাহলে রাতে দূরে কাজ সলা তাদের করে তো বলতে পারবেন আমরা তো মানুষ কিছু করতে পারি না তুমি তাদের সাহায্য করো আল্লাহ মামিন এ বলে কিছু বলেন আর যদি পারেন তাদের আর্থিক সহযোগিতা করা করেন যেভাবে সম্ভব তাদের সহযোগিতা করতে হবে করাই ভালো আমরা অবশ্য চেষ্টা চালাচ্ছি আমাদের প্রতিষ্ঠান জামিয়া সালাফের পক্ষ থেকেই আমরা অচিরেই একটা প্রোগ্রাম করতে চাচ্ছি চট্টগ্রাম যাওয়ার তাদের যতটুকু বাহ্যিকভাবে সহযোগিতা করার আমাদের পক্ষে সহজ উঠবে তা আমরা করবো ইনশাল্লাহ আন্তরিকভাবে মসজিদের সকল দিনী ভাই বোনকে দেশবাসীকে পৃথিবীবাসীকে রোহিঙ্গাবাসীদের জন্য আন্তরিকভাবে দোয়া করার জন্য অনুরোধ রইল সর্বশক্তিমান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 ওসাল্লাম